আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন উষ্ট্র যুদ্ধের দিন জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ করে আমাকে ডাকলেন আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম তিনি আমাকে বললেন হে বৎস আজকের দিন জালিম অথবা মাজলুম ব্যতীত কেউ নিহত হবে না আমার মনে হয় আমি আজ মাজলুম হিসেবে নিহত হব আর আমি আমার ঋণ সম্পর্কে অধিক চিন্তিত তুমি কি মনে করো যে আমার ঋণ আদায় করার পর আমার সম্পদের কিছু অবশিষ্ট থাকবে অতপর তিনি বললেন হে পুত্র আমার সম্পদ বিক্রয় করে আমার ঋণ পরিশোধ করে দিও তিনি এক তৃতীয়াংশের ওসিয়াত করেন আর সেই এক তৃতীয়াংশের এক তৃতীয়াংশ ওসিয়াত করেন তার অর্থাৎ আবদুল্লাহ ইবনু জুবাইরের পুত্রদের জন্য তিনি বললেন এক তৃতীয়াংশকে তিন ভাগে বিভক্ত করবে ঋণ পরিশোধ করার পর যদি আমার সম্পদের কিছু উদ্বৃত্ত থাকে তবে তার এক তৃতীয়াংশ তোমার পুত্রদের জন্য হিসাম রহমতুল্লা আলহি বলেন আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তালাহের কোনো কোনো পুত্র জুবাই রদিল্লাহ তালাহু এর পুত্রদের সমবয়সী ছিলেন যেমন খুবাইব ও আব্বাদ তার মৃত্যুকালে তার নয় পুত্র ও নয় কন্যা ছিল আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল্লাহ বলেন তিনি আমাকে তার ঋণ সম্পর্কে ওয়াসিয়াত করেছিলেন এবং বলেছিলেন হে পুত্র যদি এসবের কোনো বিষয়ে তুমি অক্ষম হও তবে এ ব্যাপারে আমার মাওলার সাহায্য চাইবে তিনি বলেন আল্লাহর কসম আমি বুঝে উঠতে পারিনি যে তিনি মাওলা দ্বারা কাকে উদ্দেশ্য করেছেন অবশেষে আমি জিজ্ঞেস করলাম হে পিতা আপনার মাওলাকে তিনি উত্তর দিলেন আল্লাহ আবদুল্লাহ রাজিল্লাহ তাল্লাহ বলেন আল্লাহর কসম আমি যখনই তার ঋণ আদায়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছি তখনই বলেছি হে জুবাইরের মাওলা তার পক্ষ হতে তার ঋণ আদায় করে দিন আর তার কর্য শোধ হয়ে যেত অতপর জুবাইর রদিয়াল্লাহ তালানহু শহীদ হলেন এবং তিনি নগদ কোনো দিনার রেখে যাননি আর না কোনো দীর্হাম তিনি কিছু জমি রেখে যান যার মধ্যে একটি হলো গাবা আরও রেখে যান মদিনায় এগারোটি বাড়ি বসরায় দুটি কুফা একটি ও মিশরে একটি আবদুল্লাহ ইবনু জুবাই রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন জুবাই রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর ঋণ থাকার কারণ এই ছিল যে তার নিকট কেউ যখন কোনো মাল আমানত রাখতে আসত তখন জুবাই রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলতেন না এভাবে নয় তুমি তা আমার নিকট ঋণ হিসেবে রেখে যাও কেননা আমি ভয় করছি যে তোমার মাল নষ্ট হয়ে যেতে পারে কেননা ঋণ খোয়া গেলে ক্ষতিপূরণ পাবে আর আমানত খোয়া গেলে তুমি ক্ষতিপূরণ পাবে না জুবাই রাজিল্লাহ তালাহ কখনও কোনো প্রশাসনিক ক্ষমতা বা কর আদায়কারী অথবা অন্য কোনো কাজের দায়িত্ব গ্রহণ করেননি অবশ্য তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গী হয়ে অথবা আবু বকর উমার ও ওসমান রদিল্লাহ তালাহের সঙ্গী হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন আবদুল্লাহ ইবনু জুবাই রাজিয়াল্লাহ তালাহু বলেন অতপর আমি তার ঋণের পরিমাণ হিসাব করলাম এবং তার ঋণের পরিমাণ ২২ লাখ পেলাম রাবি বলেন সাহাবি হাকিম ইবনু হিজাম রদিল্লাহ তালাহ আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তালাহ এর সাক্ষাৎ করে বলেন হে ভাতিজা বলতো আমার ভাইয়ের কত ঋণ আছে তিনি তা প্রকাশ না করে বললেন এক লাখ তখন হাকিম ইবনু হিজাম রদিল্লাহ তালাহ বললেন আল্লাহর কসম এ সম্পদ দ্বারা এ পরিমাণ ঋণ শোধ হতে পারে আমি এরূপ মনে করি না তখন আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তালাহ তাকে বললেন যদি ঋণের পরিমাণ বাইশ লাখ হয় তবে কি ধারণা করেন হাকিম ইবনু হিজাম রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন আমি মনে করি না যে তোমরা এর সামর্থ্য রাখো যদি তোমরা এ যদি তোমরা এ বিষয়ে অক্ষম হও তবে আমার সহযোগিতা গ্রহণ করবে আবদুল্লাহ ইবনু জুবাই রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন জুবাই রাজিয়াল্লাহ তাল্লাহ্ন এর গাবস্থিত ভূমিটি এক লাখ সত্তর হাজারে কিনেছিলেন আবদুল্লাহ ইবনু জুবাই রাজিয়াল্লাহ তাল্লাহ্ন তা ষোলো লাখের বিনিময়ে বিক্রয় করেন আর দাঁড়িয়ে ঘোষণা করেন জুবাই রাজিল্লাহ তাল্লাহ্ন এর নিকট কারা পাওনাদার রয়েছে তারা আমার সঙ্গে গাবায় এসে মিলিত হবে তখন আবদুল্লাহ ইবনু জাফর রদিল্লাহ তাল্লাহ্ন তার নিকট এলেন জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট তার চার লাখ পাওনা ছিল তিনি আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্নকে বললেন তোমরা চাইলে আমি তা তোমাদের ছেড়ে দিব আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন বললেন না আবদুল্লাহ ইবনু জাফর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন যদি তোমরা তা পরে দিতে চাও তবে তা পরে পরিশোধের অন্তর্ভুক্ত করতে পারো আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন বললেন না তখন আবদুল্লাহ ইবনু জাফর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন তবে আমাকে এক টুকরা জমি দাও আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন বললেন এখান হতে ওখান পর্যন্ত জমি আপনার রাবি বলেন অতপর আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন গাবার জমি হতে বিক্রয় করে সম্পূর্ণ ঋণ পরিশোধ করেন তখনও তার নিকট গাবার ভূমির সাড়ে চার অংশ অবশিষ্ট থেকে যায় অতপর তিনি মুয়াবিয়া হ্রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট এলেন সে সময় তার নিকট আমর ইবনু উসমান মুঞ্জির ইবনু জুবায়র ও আবদুল্লাহ ইবনু জামা রদিল্লাহ তাল্লাহ্ন উপস্থিত ছিলেন মোয়াবিয়া হ্রদিল্লাহ তাল্লাহ্ন তাকে বললেন গাবার মূল্য কত নির্ধারিত হয়েছে তিনি বললেন প্রত্যেক অংশ এক লাখ হারে তিনি জিজ্ঞেস করলেন কত বাকি আছে আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন বললেন সাড়ে চার অংশ তখন মুঞ্জির ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি একাংশ এক লাখে নিলাম আমর ইবনু উসমান রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি একাংশ এক লাখে নিলাম আর আবদুল্লাহ ইবনু জামাহ রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি একাংশ এক লাখে নিলাম তখন মুয়াবিয়াহ হ্রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আর কি পরিমাণ বাকি আছে আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তালাহু বললেন দেড় অংশ অবশিষ্ট রয়েছে মুয়াবিয়া রদিল্লাহ তালাহু বললেন আমি তা দেড় লাখে নিলাম রাবি বলেন আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তালাহু তার অংশ মুয়াবিয়া রদিল্লাহ তালাহু এর নিকট ছয় লাখে বিক্রয় করেন অতপর যখন ইবনু জুবাই রদিল্লাহ তালাহু তার পিতার ঋণ পরিশোধ করে সারলেন তখন জুবাই রদিল্লাহ তালাহু এর পুত্ররা বললেন আমাদের মিরাস ভাগ করে দিন তখন আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তালাহু বললেন না আল্লাহর কসম আমি তোমাদের মাঝে ভাগ করব না যতক্ষণ আমি চারটি হজ মৌসুমে এ ঘোষণা প্রচার না করি যে যদি কেউ জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট ঋণ পাওনা থাকে সে যেন আমাদের নিকট আসে আমরা তা পরিশোধ করব রাবি বলেন তিনি প্রতি হজের মৌসুমে ঘোষণা প্রচার করেন অতপর যখন চার বছর অতিবাহিত হলো তখন তিনি তা তাদের মধ্যে ভাগ করে দিলেন রাবি বলেন জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন এর চার স্ত্রী ছিলেন এক তৃতীয়াংশ পৃথক করে রাখা হলো প্রত্যেক স্ত্রী বারো লাখ করে পেলেন আর জুবাই রাজিল্লা তালাহু এর মোট সম্পত্তি পাঁচ কোটি দু লাখ ছিল